অনেককে তৌফিক দান করেছিলেন এই আশুরা উপলক্ষে সঠিক সুন্নত পালন করার আমি গত জমাতে বলেছিলাম সঠিক সুন্নত কি আর শয়তান কি কি বাড়ায় দিছে বাড়ায় আসল কাজের থেকে নকল কাজের মধ্যে লিপ্ত করে আমাদেরকে মাহরুম করার পরিকল্পনা বানাইছে শয়তান জানে যেকে সরাসরি নিষেধ করলে ইবাদত বন্দুকি ছাড়বে না কাউকে বলে যে ইবাদত করার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই রোজা রাখার দরকার নেই তো শয়তান এটা জানে যে এই পলিসিতে সে কামিয়াব হবে না এই জন্য সে যেহেতু আল্লাহ তাল্লার সাথে ওয়াদা করে আসছে যে আমাকে যেমন তোমার দরবার থেকে বের করে দিলে বের তো সে নিজের দোষে হয়েছে আল্লাহর সামনে অহংকারী করছে আল্লাহর সামনে সে অহংকারী করছে দোষ স্বীকার করে নাই আল্লাহ যখন বলে তুমি চিন্তা করলে না কেন হে দর্শনে চলে গেছে আমি ভালো আদম দিছে আল্লাহর দর্শন বুঝাইতেছে সে এটা বলতে পারত যে আল্লাহ আপনি ফেরেস্তার চেষ্টা করতে কইছেন আমি তো ফেরেস্তা না এই জন্য আমি চেষ্টা করি নাই ফেরেস্তাদের কয়ে ফেরেস্তাদের দলে যারা আছে সবাই নিয়ে উদ্দেশ্য এটা আমি বুঝতে পারি নাই তো এখন আমি বুঝতে পারলাম আমি তাড়াতাড়ি চেষ্টা করতেছি এই করে চেষ্টা পড়ে দিত তত মাফ হয়ে গেছিল আমার বুঝতে ভুল হয়েছিল বুঝতে বলেছিল না কয়ে সে আরো বেশি বুঝতে পারছে এই বেশি বোঝাটাই তার আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার কারণ হল তখন সে বলে আসলো চ্যালেঞ্জ করে আসলো তোমার বান্দাদেরকে আমার দলমুক্ত করে কিভাবে জাহান নামে নিতে হয় এই ব্যাপারে কোনো কুসুর করব না আমি কোনো ত্রুটি করব না আমি সেই অদা পূরণ করার জন্য সে নানান ভাবে চেষ্টা করে তারই একটা চেষ্টার অংশ সে মানুষকে ইবাদত করতে নিষেধ করে না লাভ নেই সে অনুরূপ ইবাদত তৈরি করে যেটা আল্লাহ দেয়নি শয়তান দিছে দিয়ে ওটাকে ইবাদতের একটা কালার দিছে দিয়ে মানুষকে ওর মধ্যে মশগুল করে দিছে এলেম না থাকার ধরুন মানুষরা বুঝতেছে আমরা তো আল্লাহর ইবাদতে আছি আল্লাহ মহা খুশি হয়ে যাবে কিন্তু সে বুঝতেছে না যে সে শয়তানের ইবাদতে আছে তার দেমাগে আসতেছে না যে আমি ইবাদত করতেছি এটা আল্লাহর ইবাদত না তো শয়তানের ইবাদত করতে যাবে এবং জাহান নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতেছে এটা বুঝতেছে না তো সে ওইগুলো নিয়ে আসবে যেমন এই সবে বরাত গেল সবে কদর গেল এখানে আসল সুন্নত কি আল্লাহ রসুল বলে দিচ্ছেন সাল্লাহ আলাইসাল্লাম ওইখান থেকে মাহরুম করার জন্য শয়তান কতগুলো ইবাদত আবিষ্কার করছে কি আবিষ্কার করল সালাত তসবের নামাজ জামাত সহকারে পড়ো বিরাট নেই সালাত তসবিল তাহাজুদের নামাজ জামাত সহকারে পড়ো এই একটা আবিষ্কার করল আরো অনেক কিছু আবিষ্কার করছে এগুলো জানতে হলে আপনাকে মকসুদুল মমিন এই বইখানা পড়তে হবে এই বইয়ের মধ্যে শয়তান যত রকম ইবাদত আবিষ্কার করছে মোটামুটি সব এক জায়গায় করে দেওয়া হয়েছে আর এটে প্রত্যেকের ঘরে আছে আর বই থাকুক আর না থাকুক মকসুদুল মমিন এটা সব মুসলমানের ঘরে আছে আর এর মধ্যে যে ইবাদত আছে এর কোনো ভিত্তি নেই কোন হাদিস নেই করতে যে আল্লাহর বান্দা লিখছে এইগুলো শয়তানের ইবাদত যে একবার ফাতেহা পড়ো হ্যাঁ বিশ বার কুল আল্লাহ পড়ো এতবার আয়াতুল কুসি পড়ো কোন হাদিসে নেই কোথাও নেই কিচ্ছু নেই এই আর এক রকম নামাজ এগুলো আপনারা ওইখানে পাবেন এর মধ্যে লাগাই দিছে লাগাই দিয়ে আসল সবে বরাত কি ছিল খবরই নেই নকলটা নিয়ে সারা রাত কাটাই দিচ্ছে আল্লাহরে রাজি করে ফেলছে সব জায়গায় এই কাণ্ড ঠিক টাইমে আসরা চলে গেল আসরাতে রোজা রাখতে বলা হয়েছে দূরে রাখলে ভালো একটা তো দশ তারিখ আগে পরে আর একটা তারপরে ইস্তেকফার করতে বলা হয়েছে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানোর শাহাদ থেকে শিক্ষা নিতে বলা হয়েছে যিনি রসুলের কলিজার টুকরা ওনার এই কোরবানির কি দরকার ছিল আসল তো আল্লাহর দরবারে খানদান দিয়ে কোনো লাভ হবে না সুন্দর চেহারা দিয়ে সুন্দর বাড়ি দিয়ে সুন্দর গাড়ি দিয়ে আপনার আমার কোনো দাম বাড়বে না আপনি কত লক্ষ টাকার গাড়ি চালান এতে তো কবরে তারা আপনার একটু সম্মান দেখাবে হ্যাঁ এই সম্মান দেখাবে না এগুলো আল্লাহর কাছে কোনো দাম নেই সেখানে দাম হল কোরবানি আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন আপনার আমার মধ্যে আসবে অন্য ভাইয়ের মধ্যে আসবে এর জন্য আপনার আমার কি কুরবানি আছে কি ত্যাগ আছে জান মালের কি ত্যাগ আছে এইটার উপরে আল্লাহ আপনাকে আমাকে মর্যাদা দান করবেন তো যেহেতু ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালকে আল্লাহ বিশাল মর্তবা দিতে চান ওই মর্তবায় পৌঁছানোর জন্য বিশাল কোরবানি দেওয়া হয়েছে আর মানে এত কঠিন ভাবে শহীদ করার দরকার ছিল না কিন্তু ওনাকে যখন আল্লাহ তালা দরজা দিবেন তখন অনেকে তো বলতে পারে যদি এই কোরবানি ছাড়া উনি বিশাল দরজা পাইত তো অনেকে কইতো আমাদের বাদত তো ওনার সমান ছিল আমরা তো ওনার সমান মর্তবা পাইলাম না বলতে পারত কিন্তু সেই বলার সুযোগ নেই এমন কোরবানি আল্লাহ দিতে সপরিবারে ওনার খানদানের কেউ তো আর বেঁচে ছিল না মহিলা শিশু মহিলা শিশু ছাড়া সব শেষ এবং সেটা আল্লাহ দিনের জন্য এজিদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে মানুষকে বাঁচানোর জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন যদিও কুফাবাসীর গাদ্দারির কারণে বিশ্বাসঘাতকতার কারণে কামিয়াব হন নাই কিন্তু সেজন্য আল্লাহ সব তো কম দিবেন না সব আল্লাহ তালা ষোলো আনা দিয়ে দিবেন তা আমি বলতেছিলাম যে আল্লাহর দরবারে খানদানের দাম হবে না আল্লাহর হাবিব তার চাচা কত কোরবানি করছে আল্লাহ রসুলকে হেফাজত করার জন্য কিন্তু উনি দুদকে চলে গেছেন আল্লাহ রসুল নিজে ঘোষণা করছে যে আমার চাচা দোজকে চলে গেছে এবং ওনাকে জাহান নামের কিনারে রাখা হয়েছে যেখানে ওনার পায়ের টাকনু পর্যন্ত আগুনের মধ্যে আছে বাকিটা আগুনের বাইরে এত ডিটেলস বলে দিচ্ছেন উনি যে এত ভাবে আল্লাহর হাবিবকে সাহায্য করছেন তো এই ফায়দা হয়েছে দোজকে গেছে কিন্তু অন্যদের তুলনায় কম শাস্তি হয়েছে দোজকে গেছে নবীর চাচা দোজকে গেল ইব্রাহিম খলিল্লার আব্বা দোজকে গেল নু আলাইসালামের ছেলে দোজকে গেল লুত আলাইসালামের বিবি দোজকে গেল খানদানের কি দাম হল খানদানের কোনো দাম নেই রাজত্বের কোনো দাম নেই তাতে ফেরাউনে যাওয়া লাগতো না নমরুদের দোজকে যাওয়া লাগতো না সুন্দর সুন্দর বিল্ডিং বানাইবেন এর কোনো দাম নেই কারণ মাপ পেয়ে দিত সুন্দর বিল্ডিং এর উপরে মাপ পাওয়া গেলে আপনার জমিনে এমন এক অবদান রেখে আছে আমার আগে কেউ অবদান রাখে নেই সারা দুনিয়ার যাওয়া হেরাত সে জমা করছে কিন্তু কিচ্ছু লাভ হয়নি নেতাগিরি করে মাপ পাওয়া গেলে আবু জাহেল মাপ পেয়ে দিত আর তোমরা নেতাগিরি করছো সে কিন্তু জাহান নামে চলে গেছে এগুলো দ্বারা কোনো ফায়দা হবে না ফায়দা হবে আপনার আমার দ্বারা আল্লাহর দিন তো আল্লাহ চমকাবে আল্লাহ কোরআনে ওয়াদা করছেন আমি দিন ইসলাম নাজল করলাম এটা আমি সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করে দিব সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করে দিব আল্লাহ দিন কুল্লি আল্লাহ দিন কুল কুল মানে সকল সকল ধর্মের উপরে বিজয় করে দিব অলাউকারী হাল কাফিরুন অলাউকারি হাল মুশরিকুন মুশরিকিনদের কাফেরদের চেহারা কালো হয়ে যাবে চাঁদ আল্লাহ বলে দিচ্ছেন তার দিন তিনি যে চমকাইবেন পৃথিবীতে ছড়াই দিবেন এবং এক সময় আসবে যে কোন একটা জায়গা কোন একটা মানুষ বাকি থাকবে না যে মুসলমান না এমন থাকবে না সব মুসলমান হয়ে যাবে لا يبقى على وجه الأرض على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام কোন গ্রামের ঘর কোন শহরের ঘর কোন ঘর বাকি থাকবে না প্রত্যেকটা ঘরে আল্লাহ ইসলাম পৌঁছে দিবেন ইম্মা আজিজ অবিদিল্লে দলিল কোথাও ইজ্জতের সাথে পৌঁছাইবেন কোথাও অবমাননার সাথে পৌঁছাইবেন যাদের আল্লাহ সহি বুঝ দিচ্ছেন সে নিজেই গ্রহণ করবে আর যার সহি বুঝ নেই সে দেখবে যে এখন ইসলাম গ্রহণ না করি তো আমার খান্না শেষ আমিও শেষ তখন সে অন্তত যান বাঁচানোর জন্য হল মুসলমান হয়ে গেল পুরা পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের একটা প্রাণীও থাকবে না আল্লাহ এই পর্যায়ে তার দিনকে নিয়ে যাবেন এটা আপনার আমার হ্যাঁ কোন দান দক্ষিণা দয়া মায়ার উপরে নির্ভর না আমরা যদি দয়া করি স্নান করি তাহলে হবে আর তা নাহলে তো দিন মিটিয়ে দেবে আমাদের দয়ার উপর ছাড়েন নাই আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন লিউজ হেরাউ আল্লাহ নিজেই বিজয়ী করবেন তার দিনকে বাকি যার কোরবানি এখানে আল্লাহ গ্রহণ করবেন সে কামিয়াব আল্লাহ নিজে করবেন কিন্তু নিজে করবেন মানে তার নিজে নামবেন না দুনিয়াতে এটা তো আল্লাহর তরিকা না আল্লাহর বান্দাদেরকে দিয়ে করবেন মুসলমানরা না আগায় আসলে কাফেরদেরকে আগায় নিয়ে আসবেন আমেরিকায় একটা খ্রিস্টানের ছেলে সে অসুস্থ হয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ছয় মাস হাসপাতালে ছিল এখানে তার মাথায় ঢুকছে আমার এই ধর্ম ঠিক কিনা পরে সে বিভিন্ন ধর্ম রিসার্চ করছে বিভিন্ন ধর্ম করে বুঝে আসছে ইসলাম একমাত্র সহি ধর্ম তখন সে মদিনাতে আসছে মিশর গেছে যেখানে যেখানে আলেমোলাম আছে তাদের সহবাতে রয়েছে ইসলাম শিখছে যে দেশে যে সে একটা ইসলামী বিদ্যাপীঠ তৈরি করছে তার একা বিদ্যাপীঠ দ্বারা ওই একটা প্রতিষ্ঠান দ্বারা আজকে হাজার না লাখ লাখ খ্রিস্টান নামটা ইউসুফ ইয়াসিন এই টাইপের হ্যাঁ আল্লাহ তালা দলে দলে খ্রিস্টানরা একজনের রসিলে একজনের রসিলে কোন মুসলমান তাকে দাওয়াত দেয় নাই স্বয়ং রব্বুল আলমী তার হেদায়তের ফেসলা করছেন আমরা তার দিলের মধ্যে এই খেয়াল করতে আসলো তা আমার এই ধর্ম ঠিক কিনা তা রিসার্চ করা দরকার রিসার্চ করতে দেখে রিসার্চ করতে যায় দেখে এটা ঠিক না এই বাইবেল ঈসা আলাহ সালামের বাইবেল না তো সেন্ট পলের বাইবেল ইসা আলাহ সালামের প্রায় একশো বছর পরে দুনিয়াতে আসছে ইহুদির বাচ্চা সে খ্রিস্টান ধর্ম নষ্ট করার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে লম্বা কিসা আমার লেখা বিভিন্ন ধর্মগ্রন্থে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই বই শুরুতে তার ইতিহাস দেওয়া আছে ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য তো সে কামিয়াব হয়েছে कामयाब হয়েছে সেন্ট পল হ্যাঁ বাইবেলে লেখা দেখবেন পৌল পৌল ইংরেজিতে পলিশ উর্দু তো তাই লেখে এর মধ্যে পাড়াকে পাড়া তার কথা সে কোথায় গেছে কোথায় দাওয়াত দিছে কোথায় আলো দেখছে কি হয়েছে পড়ছে আমি নিজে প্রশ্ন হলো এই লোকটা যদি ঈসা আলাহিসাল্লামের সাহাবি হইতো তা আমরা কিছুটা মানতে পারতাম যা ঈসা আলাহিসাল্লাম তো শুনছে ওগুলো সে লিখছে তা আমরা হাদিসগুলো পাইছি সাহাবাইকার মাধ্যমে প্রত্যেকটা হাদিসের শুরুতে একজন সাহাবির নাম আছে তিনি বলেন স্বামী তো রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আল্লাহ রসুলকে এই কথা বলতে শুনছি প্রত্যেকটা হাদিসে কোন একজন সাহাবির নাম আছে এই হাদিসগুলো তো আল্লাহ রসুল লেখা নাই লিখাটা কিতাব তৈরি করে দিয়ে দেন আমি তা কইলাম লিখে দিয়ে গেলাম যে হাদিস গুলো আজকে আমরা পড়তেছি আল্লাহ রসুল নিজে কোনো কপি তৈরি করে দিয়ে যান নাই সাহাবে কেরাম বায়ন করছেন তারা নিজেরা লিখছেন তারা এগুলো কাছে বয়ন করছেন তাবিন তারা তাবে তাবিনদের কাছে বয়ন করছেন আবার লিখেও রাখছেন এইগুলো দেখে পরবর্তীকালে ইমাম বুখারি ওগুলো এক জায়গায় করছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ এক জায়গায় করছেন প্রত্যেকের তার সাধ্য অনুযায়ী ওই সাহাবাই কেরাম থেকে যেগুলো পাইছেন সাহাবাই কেরাম থেকে তাবিন তাবিন থেকে তাবে তাবিন এই একত্র করছেন তো বলতেছিলাম যদি সেন্ট পল ঈসা আল্লাহ সাল্লামের সাহাবি হইতো তাহলেও মানা যেত যে ঈসা আল্লাহ সাল্লামের থেকে উনি শুনছেন আর ঈসা আলাহ সালাম কই পাইছেন আল্লাহ থেকে পাইছেন তাহলে আল্লাহর কালাম বলার একটা রাস্তা হইতো একশো বার বছর পরে আছে ইহুদি থেকে ই হলো খ্রিস্টান হলো আর এর সব কাহিনী এর মধ্যে পাড়াকে পাড়া রইল এটা আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব কিভাবে হয় একশো বছর পরে সেন্ট পল কি করলো হ্যাঁ কোন শহরে গেল কোথায় গেল এলাকাতে ঢুকলো কেমনি এর জন্য পরিষ্কার এটা যে এটা আল্লাহ নাজেল করা ঈসা আলাহিসাল্লামের উপরে সেই কিতাব না এই জন্য যে কোনো খ্রিস্টান রিসার্চ করছে যে রিসার্চ করছে সে এটা মানতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষের তৈরি খোদা প্রদত্ত না তারা ইসলাম গ্রহণ করছে তো আল্লাহ তাহলে এইভাবে করতে থাকবেন এইভাবে করতে থাকবেন একসময় সারা দুনিয়াতে মুসলমান ছাড়া কেউ থাকবে না কিন্তু প্রশ্ন হল যে আল্লাহ তো তার কাজ আল্লাহর কাজ আল্লাহ করবেন এবং তার বান্দাদেরকে দিয়ে করবেন সেই বান্দাদের মধ্যে আপনি আমি শরিক হইতে পারলাম কিনা আপনার আমার কোনো ভূমিকা আছে কিনা ওইটা দিয়ে আল্লাহর দরবারে আপনার আমার মূল্য নির্ধারণ করা হবে আর কোনো কিছু দিয়ে না মন্ত্রী ছিলেন এই ছিলেন সেই ছিলেন আপনার নামের উপরে হাজার লোক জিন্দাবাদ দিছে মুর্দাবাদ দিছে এই জিন্দাবাদ মুর্দাবাদ এগুলো আল্লাহ কাছে কোনো কাজ হবে না জন্য প্রত্যেকের জীবন আল্লাহ দিনের জন্য অক্ষ করতে হবে আমার জীবন আমার যান আমার মাল আমার আওলাদ আমার ইজ্জত আল্লাহ দিনের জন্য এই হল একটা মুসলমানের নেচার তো মুসলমানের স্বভাব তার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে রাখছে আজকে আমাদের জানমালের দ্বারা ইসলামের কতটুকু কাজ আছে কতটুকু খেদমত হইতেছে দেখা গেল এক একটা কোম্পানির পঞ্চাশটা একশোটা গাড়ি আছে আমি একটা উদাহরণ দিচ্ছি পঞ্চাশ থেকে একশোটা গাড়ি আছে আরো বেশিও আছে আমার মাদ্রাসার এক সদস্য এর তদন্ত অন্তত একশোর কম না গাড়ি একশো সড়ক কম না গাড়ি সব মিলে এরকম বহু মুসলমানের কিন্তু আপনি এটা দেখেন একশো গাড়ি আল্লাহ তাকে দিল যদি একটা গাড়ি কি আল্লাহ দিনের কাজে লাগছে একটা গাড়ি আল্লাহ দিনের কাজে ব্যবহার হয়েছে সব কারণের দুনিয়া জমা করার জন্য কারণের মেরাজ জমা করার জন্য ব্যবহার হইতেছে নমরুদের মেরাজ সাদ্দাদের মেরাজ জমা করার জন্য একশো গাড়ি ব্যবহার হইতেছে আল্লাহ দিনের জন্য কোনো গাড়ি ব্যবহার হইতেছে না কত কোটি টাকা আল্লাহ দিয়ে রাখছেন দিনের জন্য কয় টাকা আসতেছে আল্লাহ সন্তান দিয়ে রাখছেন কয়জন সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতেন দিয়ে কোরআনের খেদমতের জন্য তাকে অক্ষ করে দিতেন যে কোরআন শিখালাম আল্লাহ দিনের খেদমত করো যে আল্লাহ কাফেরকে পালে সে আল্লাহ তার দিনের খাদ্যকে না খাওয়াই রাখবে তো হইতে পারে যে আল্লাহ কাফেরকে পালতেছে যে আল্লাহ তার অস্বীকারীকে পালতেছেন যে আল্লাহ তাকে গালি দেনেওয়ালাকে লালন পালন করতেছেন তার স্বাস্থ্য ভালো রাখছেন তার ঘুষের টাকার মুরগি রুই মাছ তিতা করে দিচ্ছেন না ওটা হারাম টাকা যা আনছো দা তিতা করে দিলাম খা কেমনে খা এটা তো পারতেন আল্লাহ কিন্তু আল্লাহ করেন নাই তওবা করার জন্য সুযোগ দিয়ে রাখছেন আমি বলতেছিলাম যে আমরা এটা একটা ক্যালকুলেশন করি আল্লাহর দিন তো আল্লাহ চমকাবেন কাফেররা যত আঘাত করবে ইসলাম তত আগে বাড়বে এমন এক জিনিস আঘাত করে থামায় দেওয়া যায় না এটা আঘাত করা মানে আল্লাহর সাথে মোকাবেলা করা এটার রক্ষাকারী স্বয়ং রব্বুল আলমিন আঘাত করে কেউ থামায় দিতে পারবে না এখানে যে আঘাত করতে আসবে সে টুকরা টুকরা হয়ে যাবে মুসলমানদেরকে যে মিটাইতে আসবে ইসলাম যে মিটাইতে আসবে মসজিদ মাদ্রাসা যে মিটাইতে আসবে সে মিটে যাবে ইসলাম মিটবে না রাশিয়া আসছিল আফগানিস্তানে ইসলাম মিটাইতে রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে এখন ওইখানে আমেরিকা ঢুকছে ইসলাম মিটাইতে আমেরিকা দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে এতদিন তো পরের টাকায় পদ্মারি করছে এতদিন তো বড়াই করছে হ্যাঁ মোড়লগিরি করছে তো পরের টাকা দিই এখন সেটাও শেষ একশোর উপরে ব্যাংক সেখানে দেউলিয়া হয়ে গেছে আর সব খালি ছাটাই করতে আছে ছাটাই করতে আছে সেনাবাহিনী খাওয়াইতে পারে না কি করবে আর অমুকখানে পাঠাও তমুকখানে পাঠাও যাও ওই যে ব্যাগার দেওয়ার খাও ব্যাগার খাটাই দিস পারে না কিন্তু এইভাবে জোড়া তালি দিয়ে কয়দিন চলবে এই জোড়া তালি দিয়ে কয়দিন চলবে তাকেও টুকরা টুকরা হইতে হবে ইনশা আল্লাহ আজিজ কারণ তখন লাগাইছে ইসলামের সাথে ইসলামের সাথে এত তার দেশে উত্থান হইতেছে ওইটা আমেরিকা একটা ইসলামিক কান্ট্রি হয়ে যেতে পারে যেভাবে আগে বাড়তেছে কালোরা তো ওটাই ইসলাম হুকুমত হয়ে যেতে পারে আর যেখানে আঘাত করতেছে ওখানে ঘুমান্ত গুলো জাগতেছে আগে তো ঘুমায় গেছিল আর মায়ের মোর খায় এরা আবার ঠিক হইতেছে দেখতেছে আল্লাহকে সাথে না নিলে উপায় নেই আল্লাহকে সাথে না নেই এদের সাথে মোকাবেলা করে পারা যাবে না কারণ এরাও বাদামল ছাড়ে দিয়ে বাইরে মোর খাইয়ে এরা সোজা হইতেছে তো আমেরিকাও মুসলমান হয়ে গেল এরাও ঠিক হয়ে গেল আর ওই দিনটা কাছে আসতেছে ওই দিনটা কাছে আসতেছে যেদিন এই আল্লাহর জমিনে কোনো কাফের থাকবে না কোনো কাফের থাকবে না ওই আয়াত ষোলো আনা বাস্তবায়ন হবে লিউজ হেরাহু আলাদ্দিন ইকুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কিন্তু আমাদের দেখতে হবে আমার ভূমিকা কতটুকু আমি আল্লাহর দিনের জন্য আমার জান আমার মাল আমার ইজ্জত আমার আওলাদ আমার বিবি বাচ্চা কতটুকু লাগাইছি এটা আমাদের দেখার বিষয় এই জানুয়ারির শেষে দাওয়াত তবলিগের বিশ্ব ইস্তেমা আসতেছে আবার ফেব্রুয়ারির শেষে মজলিসের দাওয়াত হকের ইস্তেমা আসতেছে দুই ইস্তেমা আমাদের সামনে হ্যাঁ এটা সামনে রেখে আমাদের জবরদস্ত কোরবানি পেশ করতে হবে এই ইস্তেমার সামনে রেখে কোরবানি পেশ করা সহজ ইস্তেমার সামনে রেখে আপনি যার কাছে যেতে চান আপনি বুঝতে পারবেন এবং কথা বলতে চাইলে সে শুনতে শুনতে চাবে আল্লাহ রবুল আলমিন ইস্তেমাগুলোর এমন প্রভাব মানুষের দিলের মধ্যে সৃষ্টি করে দিচ্ছেন কট্টর বেনামাজি যদি হয় তাকেও যদি বলতে চান সে শুনতে রাজি বলেন কি বলতে চান কি করতে হবে আমার কি সহযোগিতা এটা একটা সুযোগ দিনের কাজ করার সুযোগ ইস্তেমা মানে সুযোগ ইস্তেমা কেন দেওয়া হয় এটিকে সামনে রেখে মেহনত করার একটা রাস্তা খুলে যায় সব জায়গায় দাওয়াত পৌঁছাই দেওয়া যায় এখন যারা এই সুযোগকে গ্রহণ করবে যান মালের কোরবানি পেশ করবে আল্লাহর দরবারে তাদের অনেক পজিশন বলন্দ হয়ে গেল এটা করতে হবে এটা জরুরি এইটার দ্বারা আখরাতে ইজ্জত বাড়বে আল্লাহর হাবিব এত কষ্ট কেন করলেন যে তয়েফের মধ্যে সারা শরীর রক্তাক্ত হয়ে গেল জুতা মোবারক পা মোবারকের সাথে আটকে গেছে রক্তে জুতা খোলা দেয় না তারা দাওয়াত গ্রহণ করে নাই আরো এই বালকদেরকে ছোকরাদেরকে পিছনে লাগিয়ে দিচ্ছে পাগল মনে করে পাথর মারছে কি কষ্ট করছে উহুদের ময়দানে কি কষ্ট করছে একশোর মতো তীর তলোয়ার পাথরের আঘাত লাগতে নবী আলাইসাল্লামের শরীরে একজন সাবে হাত দিয়ে ঠেকেছেন তার দু হাত বেকার হয়ে গেছে আর একজন সাহেব হুজুরের শরীর পরে শুয়ে গেছে উনি শহীদ হয়ে গেছে কিন্তু হঠাৎ নেই ওই অবস্থায় শহীদ হয়ে গেছে সহজ কথা না তা আল্লাহর হাবিবের এই কোরবানের কি জরুরত ছিল যার থেকে প্রিয় কোনো মানুষ নেই আল্লাহর কাছে যার থেকে প্রিয় কোনো মানুষ নেই তিনি এই কোরবানি কেন করলেন একটাই কারণ আল্লাহর কাছে কোরবানির দাম ত্যাগের দাম ত্যাগ ত্যাগের দাম ধনী হোক আর গরিব হোক যদি সে আল্লাহর জন্য কোরবানি করে আল্লাহর দিনকে আগে বাড়ানোর জন্য কোন লাইনে সে চেষ্টা করে এটা তার জন্য সৎকায় জারিয়া এটা আল্লাহর দরবারে তার মান মর্যাদা বাড়ায় তার গোনা খাতা আল্লাহ তালা মাফ করেন এবং তার এই বরকত আল্লাহ তালা কয়েক খান্দান পর্যন্ত চালাইতে থাকেন মৌসা আলাহিসাল্লাম আর খাজির আলাহিসাল্লাম লম্বা কিসা এক এটিমের ওয়াল সোজা করে দিল ওয়াল সোজা করে দিল মৌসা আলাহিসাল্লাম আপত্তি করলেন যে এরা আমাদেরকে মেহমান রাখতে রাজি হলো না এই গ্রামবাসী আপনি বিনা পয়সায় ওয়াল সোজা করতে গেলেন কেন কিন্তু পয়সা নিয়েও যদি করতেন তাও তো আমরা হোটেল দিয়ে কিছু খানার ব্যবস্থা করতে পারতাম তো কারণ মোসা আলাহিসাল্লাম জাহেরি শরিয়াতের নবী শরিয়াতের হুকুম আকাম জানেন আর খাজির আলাহিসাল্লাম খাজির ওনাকে আরবিতে হলে দিন যে পৃথিবীতে পরিবর্তন হইতেছে হ্যাঁ অমুক বাদশাহ হইতেছে হ্যাঁ অমুক বাদশাহী থেকে নামাই দেওয়া হইতেছে অমুক জায়গায় দরিয়া ছিল দরিয়া নেই আর এখানে সমান জায়গা ছিল এতে দরিয়া হয়ে গেছে অমুক দেশ ধসে গেছে এই যে পৃথিবীর পরিবর্তন হইতেছে এইগুলো দেখাশোনার জন্য আল্লাহ যাদেরকে দায়িত্ব দিচ্ছেন হ্যাঁ তো তাদেরকে বলে তাকবিন নবী আলেম ওলামারা এরা দেখেন তাসরি শরিয়াতের সাইড আর খাজির আলাইসাল্লাম আর ওনার মাথা আছে যে গজ কুতুব আবদাল আছে তারা দেখে ওই সাইডটা কর্নেওয়ালা আল্লাহ কিন্তু তিনি আবার এখানে দায়িত্ব দিচ্ছেন এজন্য এই ওয়াল কেন সোজা করা হলো খাজির আলাইসাল্লাম জানেন যদি ওই সাইড দেখার দায়িত্ব না আর এক নাবালেক বাচ্চাকে উনি কতল করে দিলেন এটাও মুসা আপত্তি হলো মানে নিষ্পাপ বাচ্চাকে কতল করে দিলেন কিন্তু আল্লাহর হুকুমে করছেন আল্লাহর হুকুমে করছেন এই বাচ্চা বড় হলে তার প্রভাবে তার দিনদার বাপমার দিনদারি নষ্ট হওয়ার ভয় ছিল এই জন্য আল্লাহ ছোটকালে ওই বাচ্চাকে সরাই দিলেন খাজির আলাইসাল্লামকে দিয়ে অনেক ক্ষেত্রে ছেলে পেলের বদিনের কারণে বাপমার দিনদারি নষ্ট হয়ে যায় বাপমার দিনদারি নষ্ট হয়ে যায় এগুলো ওনার জানা ছিল তো ওই যে ওয়াল সোজা করলেন পরে উনি ব্যাখ্যা দিলেন যে এদের পিতা দিনদার ছিল তো সে এদের জন্য কিছু ধন দৌলত এই ওয়ালের নিচে রেখে গেছে যদি আমি সোজা না করে দেই তো এই পয়সাগুলো লুটপাট হয়ে যাবে এই গুলো মারুম হয়ে যাবে এই জন্য আল্লাহর নির্দেশে আমি অলটা কি করছি সোজা করে দিচ্ছি তো কোরআনের শব্দ এই আছে অকানা আবু হুমা সালেহান অকানা আবু হুমা সালেহান এই দুই বাচ্চার বাপ নেককার ছিল কিন্তু তফসির খোলেন তফসির লিখতেছে অষ্টম বাপ অষ্টম বাপ নেককার ছিল ওদের বাপ যে সরাসরি আমরা যারা বাপ বলি ও তো বাপ তাহলে দাদা এটা হলো সেকেন্ড বাপ দাদার বাপ থার্ড বাপ এরম করতে করতে সলেহান যার কথা কইছে সরাসরি বাপ না আয়াত পড়লে মনে হয় সরাসরি বাপ মনে হয় কিন্তু তফসিদ দেখলে দেখা যায় অষ্টম বাপ অষ্টম বাপ দিনদার ছিল সেই দিনদারের বরকত এই পর্যন্ত পড়ছে যে আল্লাহ অষ্টম বাপের খাতিরে খাজির আল্লাহ সাল্লামকে অর্ডার দিচ্ছেন তুমি অল সোজা করে দাও এদের সম্পদটা রক্ষা করো এইখানটা তফসিরে লেখে কোন একটা লোক যদি আল্লাহ আল্লাহ হয় তো কমপক্ষে তার আট পুরুষ পর্যন্ত ওই আল্লাহ আল্লাহ বাপের বরকত পাইতে থাকবে এর বেশিও নিষেধ আল্লাহ তালা কত বড় বরকত রাখছে আজ বদিন হয় কেউ তো এটা ছেলেমেলেকে ভোগ করতে হবে খুব সম্পদের পাহাড় গড়ে গেলেন বদিনের সাথে সম্পদের পাহাড় গড়ে গেলেন রেজাল্ট কি হবে রেজাল্ট কি হবে দেখা যাবে আপনার হায়াতেই লড়াই শুরু হয়ে গেছে হায়াতেই লড়াই শুরু হয়ে গেছে আমি যেখানে থাকি মোহাম্মদপুর পাশের গ্রামে পাশের গ্রামে যেখানে গতকাল বুড়িগঙ্গার তৃতীয় সেতু উদ্বোধন করা হল ওই গ্রামে এক বুড়ার গলার ভিতরে বিষ ঢেলে দিছে কেন এই বুড়া এত সম্পদ কিন্তু মরে না কেন মরতে এত বিলম্ব করতেছে কেন আপনি তো আশ্চর্য হইতেছেন আর আমি তার জানাজা পড়ছি আমি তার জানাজা পড়ছি কি ফায়দা হলো মাল জমা করে তো মরতে বিলম্ব সহ্য হলো না তারা আল্লাহ আল্লাহ যারা যারা যারা ছিল তো অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে অসংখ্য ঘটনা না যায় যায় মাল কামাইছে এখন পড়ে আছে কোন একটা ছেলে দেখতে আসে না সবাই মাল টাল রয়ে গেছে বাপ যে অসুস্থ একজনও দেখতে আসে না কি ফায়দা হলো দুনিয়াতে তো নাম হয়ে গেল হাজার ঘটনা তো আপনি আমি দিনদার হলে এর বরকত চলতে থাকবে আর বদিন হলে এর গজব আমাদের হায়াতে শুরু হয়ে যাবে এই সম্পদ টিকবে না তো এইভাবে হারাম পথে তারা সম্পদ জমা করতেছে তার হায়াতে নষ্ট হয়ে যাবে বা বেশিতে বেশি তার ছেলেপেলে হায়াতে দেয় সব সম্পদ নষ্ট হয়ে যাবে বহুত লোক বাহাদুর চলছে আজকে তাদের ছেলে পেলে রিক্সা চালাইতেছে রিক্সা চালাইতেছে সম্পাদ একটু ধরে রাখতে পারে নাই জোয়ার যে হারে আসছিল ভাটা ওই হারে লাগছে ওই একই রেটে লাগছে এই জন্য নিজেকে দিনদার বানাইতে পারলে আখরাত তো আছেই দুনিয়াও শান্তিময় হয়ে যায় তার পুরো ফ্যামিলি শান্তি পায় তার একার কারণে পুরো মহল্লা শান্তি পায় কারণ তাকে দেখে দেখে তারাও আল্লাহ দিনের পথে আগায় আসে যে এই লোক মার্শাল্লাহ কত শান্তিতে আছে দেখলে মনটা শান্ত হয়ে যায় আল্লাহর কথা মনে হয় আল্লাহর কথা মনে হয় আখরাতে স্মরণ তাজা হয়ে যায় নিজেকে এইভাবে তৈরি করতে হয় আমাদের জেন্দিগিকে এইভাবে তৈরি করতে হবে আমরা অন্য দশটা ধর্মের মতো না আমাদের সামনে বিভিন্ন ধর্মের লোকজন আছে ওইসব ধর্মের কোনো বিধান নেই কি কতগুলো আজগবি কথা ধর্ম তো আগেই বিকৃত হয়ে গেছে এখন যা বাকি আছে এগুলো সব পরিবর্তিত কথা আসল কথা বাকি নেই তো এই জন্য যেহেতু তাদের ধর্মে জীবন গড়ার মতো কোনো কথা নেই আর ইসলামে প্রত্যেকটা কথা এরকম যে আমার জীবনকে ওইভাবে গড়তে পারলে আমিও কামিয়াব আমার পুরা খানদান কামিয়াব আমার পাড়া প্রতিবেশী কামিয়াব আমার দেশ কামিয়াব প্রত্যেকটা জিনিস শেখার মতো তাই ইবাদতের কথা বলেন চাই লেনদেনের কথা বলেন চাই বান্দার হকের কথা বলেন চাই আত্মশুদ্ধির কথা বলেন প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য করণীয় বর্জনীয় শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় রয়ে গেছে ইসলাম পুরাটাই এরকম যে ভালো আর ভালো ভালো আর ভালো হজরত আলী রাজিয়ালু যুদ্ধের ময়দানে কাফেরকে ফেলে দিলেন এক পর্যায়ে কতল করে দিবেন কাফের চিন্তা করল আমাকে কষ্ট দিয়ে মারতে পারে এই সুযোগ কেন দিব উনি হয়তো আলীর মুখে থুতু দিলেন তাতে রাগ হয়ে ফট করে মেরে ফেলে আর ও বেশি কষ্ট না পায় থুতু মারল রেজাল্ট কি হলো হজরত আলী রাজি ওই কাফেরটাকে ছেড়ে দিলেন ওরে কতলই করলেন কাফের হতভম্ব হয়ে গেছে বলো কি ব্যাপার আমি তো আমাকে তাড়াতাড়ি কতল করার জন্য তোমার মুখে থুতু দিছি তোমাকে ছেড়ে দিলে কেন সেও বুঝতেছে না দেখেন ইসলাম কি জিনিস হঠাৎ আলী বলেন দেখো আমি যে তোমাকে কতল করতেছিলাম তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তুমি ইসলাম মেটাইতে আসছ আল্লাহর দিন মেটাইতে আসছ তুমি আল্লাহর দুশ্মন তাই আমি তোমাকে কতল করতেছিলাম তুমি আল্লাহর দুশ্মন তাই তোমার সাথে আমার দুশ্মনী ব্যক্তিগত দুশ্মনী নেই যখন তুমি আমার মুখে থুতু দিলা আমার ভিতরে রাগ সৃষ্টি হয়ে গেল আমার কিছু ব্যক্তিগত শত্রুতা দুশ্মনী তোমার উপরে চলে আসলো তখন আমি দেখলাম এই মুহূর্তে যে কাপেরটাকে আমি কতল করি এটা আল্লাহর জন্য হবে না আমার নিজের রাগ থামানোর জন্য হবে এটা আল্লাহর জন্য হবে না আমরা তো যা কিছু করি আল্লাহর জন্য করি কারণ আল্লাহ নেই আমিও নেই যে কাজে আল্লাহ সন্তুষ্টি নেই তা আমিও নেই তো প্রথম শুরু করছি না আল্লাহর জন্য তুই থুতু দিয়ে তো আমার ওটা নষ্ট করে দিলা আমি তোমাকে কতলি করিনি এই কথা শুনে কাফের বলল আমাকে কলেমা পড়ো তোমার ধর্ম এত সুন্দর তোমার ধর্ম এত সুন্দর আমরা তো জানতাম না আমাদের তো ভুল বোঝানো হয়েছে যে তোমাদের ধর্মের সন্ত্রাসী পয়দা করে জঙ্গি পয়দা করে ঘরে ঘরে হ্যাঁ ফিটনা লাগাই দেয় আমার তো এইগুলো শুনছিলাম কিন্তু তোমার থেকে বুঝলাম তোমার ধর্ম থেকে ভালো কোন ধর্ম নেই কালেমা পড়াও মুসলমান হয়ে গেল ইসলামের এক একটা কাজ এত সুন্দর যে কাফারদের সামনে আসলে তারাও হয়রান হয়ে যায় তারাও হয়রান হয় এই কাজটা উনি কেন করলেন ওনার আত্মশুদ্ধি ছিল ওনার রাগ ওনার কন্ট্রোলে ছিল উনি আত্মশুদ্ধি করে রাগকে কন্ট্রোলে আনতেন সময় মতো রাগকে কন্ট্রোল করার দরুন উনি দেখতে যে এখন তো আমার রাগ উঠে গেছে এই অবস্থায় করলে তো আল্লাহর জন্য হবে না রাগ কন্ট্রোল করছেন ওকে ছেড়ে দিচ্ছে যদি উনি আত্মশুদ্ধি না থাকতো তাহলে এই আখলাখ উনি দেখাইতে পারতেন না দেখাইতে না পারলে হয়তো রাগের মাথায় কতল করে দিতেন দিলে ওনার কোনো সব হতো না এই লোকটা দোজকে দেখত ওনারও কোনো সব হলো না আর এই লোকটা কই গেল দোজকে গেল কাফের অবস্থায় শেষ কিন্তু রাগকে কন্ট্রোল করার ধরুন উনিও সব পেয়ে গেলেন ওই লোকটাও কি হয়ে গেল জান্নাতি হয়ে গেল তার মুসলমান হওয়ার সুযোগ হয়ে গেল গোড়া কোথায় গোড়া আসেন গোড়া হলো আত্মশুদ্ধি গোড়া কোথায় আত্মশুদ্ধি হাজত আলীর রাজিয়াল্লাহ তালানো ওনার ঢাল চুরি হয়ে গেছে ঢাল চুরি হয়ে গেছে এটা বেশ কিছুদিন পরে এক ইহুদির কাছে পাওয়া গেল ওনার সে ঢাল তো ধর্মে নিয়ম আছে প্রত্যেক এলাকায় কাজী থাকে এই বি পড়ে না কাজী না কিন্তু এ তো বেকার এগুলো একদম জাহেল জানেও না কিছু তো ওই জামানার কাজী মানে তাকে কোরআন হাদিসে সবচেয়ে পারদর্শী হইতে হইত ওই কাজী মানে জাস্টিস এবং আমাদের দেশের জাস্টিসের মতো না এতো এগুলো তো ইংরেজদের তরিকায় এখানে সবকিছু তৈরি করা হয়েছে সন্ধ্যার উপরে এখানে সবকিছু তৈরি করা হয়েছে কিসের ভিত্তিতে সন্ধ্যার উপরে এই বিচার যদি ঘুষ খায় বিচার করে তাহলে জনগণ কি করবে আচ্ছা এর মাথার উপর আর একজন বসাও এও যদি ঘুষ খায় তাহলে কি করা যাবে তো বিচার পাবে না আচ্ছা, আর একজন বসাও আগে তো ধরে নিছে যে আমি যারা বসাই দিছি ঘুষ খাইতে পারে এটা আগে ধরে নিছে যারা আইন বানাইছে তারা এটা শিওর কিন্তু কয়েকটা স্তর রাখছে যাতে কোন একটা স্তরে যায় এই লোকটা জাস্টিস পাইতে পারে পুরা সন্ধ্যার উপরে তারা বিচার বিভাগ সাজাইছে কারণ এখানে বিচারক নিয়োগের কোনো বিধি নেই যত লর বই দেখবেন বিভিন্ন বিষয়ে আইনের ধারা উপধারা উপধারা বলতে বলতে কত উপধারা বয়ন করছে সব ঠিক আছে কিন্তু বিচারক যে আপনি নিয়োগ করবেন এর ধারা কি তার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে হ্যাঁ আপনিও না ইন্দুর মিন্দুর এগুলো বিচারক হইতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ চাকমা হিন্দু এগুলো হইতে পারবে কিনা কোন বিধান নেই এতে ইসলাম ইসলামের তরিকা হলো সেখানে বিচারক নিয়োগের একটা ফর্মুলা আছে তার ভিতরে এই দশটা গুণ দেখতে হবে এই দশটা গুণ কার মধ্যে পাওয়া গেলে বুখারেশ্বরের জিলদের স্থানী দ্বিতীয় খণ্ডের মধ্যে ওই আলোচনাটা আছে বিস্তারক দেখে নিয়োগ করা হবে তাহলে এই ঘরে গুণ থাকতে হবে এই গুণ দেখার পরে তাকে বিচারক হিসেবে বসানো হবে এরপরে সে বিচার করবে এরপর আর কোনো বিচার নেই আর কোন আপনি কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই করতে করতে কয়েক খানদান পার করে দিবেন হ্যাঁ তারপরে বিচার পাবেন কিনা ঠিক নাই কয়েক খানদান চলে যেতেছে একটা কেস চলতেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর এইটা কোনো বিচার হয় বিচার পাইতে সব জমিন বিক্রি করতে হয় একটা জমি দেয় বাকি জমিগুলো সব বিক্রি করতে বুঝলেন ব্রিটিশটা কত বড় আহমক এই আদালত তৈরি করছে আর সেই বস্তা বস্তা বিস্তার দিয়ে আমরা চালাইতেছি গাড়ি তাহলে ইসলামে কোনো সুযোগ নেই ইসলামে ওই দশটাই দেখে বিচারক নিয়োগ করা হবে সে বিচার করবে ওইটাই বিচার এর উপরে কোনো বিচার নেই কোথাও কোনো অভিযোগ করার সুযোগ নেই ওটাই বিচার ওখানে কোনো সন্দেহ করা হয়নি লোক ফিট করার আগে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আল্লাহ বাসাই দেওয়া হয়েছে এরপরে তারপরে আস্থা আস্থা রাখা হয়েছে ইসলাম তো হজরত আলী রাজ্যের জন্য ঢাল চুরি হয়ে গেছে পাওয়া যায় না পাওয়া যায় না একই ইহুদের কাছে পাওয়া গেছে সেই এলাকায় যে কাজী ছিল উনি ওই কাজের কাছে বিচার দিলেন সব এলাকায় কাজী আছে তার কাছে কাজী দিলেন বিচার দিলেন আমার ঢাল অমুকের কাছে পাওয়া গেছে তখন ওই কাজী সাহেব সাক্ষী তলব করলেন হ্যাঁ, সাক্ষী একটা হলো ওনার এক গোলাম বা খাদেম আর একটা হলো ওনার ছেলে ওরা ওনার ঢালটা চিনে তো দেখে উবাউ সমস্ত আল্লাহ মতো ডালের মধ্যে আছে কিন্তু কাদি সাহ বললেন যে আমার এখানে ছেলে বাপের পক্ষে সাক্ষী দিবে এটা আমাদের আদালতে গ্রহণযোগ্য না কিন্তু আপনাকে ভিন্ন লোক আনতে হবে যে আপনার ছেলে না গোলাম ঠিক আছে কিন্তু আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী দিচ্ছে কারণ কমপক্ষে দুইজন সাক্ষী না হলে কোনো বিচার করা যায় না দুইজন পুরুষ হইতে হবে বা একজন পুরুষ দুইজন মহিলা হইতে হবে ইসলামে বিচার করতে গেলে হয়তো দুইজন পুরুষ হইতে হবে যারা নামাজি বদ্দিন মক্ষর এগুলো হবে না অথবা একজন পুরুষ দুইজন মহিলা কারণ দুজন পুরুষ তো ছিল একজন হয়ে গেছে ওনার ছেলে ছেলে বাপের পক্ষে সেটা গ্রহণযোগ্য না তখন ওই ওই কাজী সাহেব ওই মামলা খারেজ করে দিলেন যেটা হবে না খারেজ মামলা খারেজ রাষ্ট্রপতি হলো বাদী রাষ্ট্রপতির মামলা খারেজ হয়ে গেছে তখন তাতে আলী আমিরুল মোমেনিন মুসলমান তারা আমিরুল মোমেনিন রাষ্ট্রপ্রধান এখন কাজীর দরবারে ওনারটা খারেজ হয়ে গেছে ওনার সাক্ষী টেকে নেই এই দেখে তো এই ইহুদি হতবম্ব এদের কি ধর্ম এটা রাষ্ট্রপতির কোনো দাম নেই পরে নিজে স্বীকার করছে ঢাল ওনার বিচার টিচার দরকার নেই ঢাল দিয়ে দেন আর আমাকে মুসলমান বানান যে ধর্ম এরকম ধর্ম হয় রাষ্ট্রপতি কোনো তোয়াক্কা করা হয় না রাষ্ট্রপতি কোনো তোয়াক্কা করা হয় না যে ধর্মে কাজের এত বড় পাওয়ার এ ধর্ম ঠিক আমার কোনো সন্দেহ নেই তাহলে ওনার ঢাল আমি স্বীকার করতেছি দিয়ে দেন আর আমাকে মুসলমান বানান আর আমাদের এখানে মন্ত্রী ফোন করে দিল ওইটা বিচার করতে হবে বিচারক বন্ধি খুব ঢাক ঢোল পেটাই দিতে বিচার বিভাগ স্বাধীন কিসের স্বাধীন ফালতু হ্যাঁ শুভাঙ্কর ফাঁকি হ্যাঁ, আমাদের এই শিক্ষানীতির মতো ইসলামের কিছু রাখে নাই ফ্রিতে রাখছে অল্প একটু আর কোথাও কিছু রাখে নাই এইট নাইনে যে আরবি রাখছে দেখা দিল আরে আমরা সাংঘাতিক ইসলামের পক্ষে আরবি রাখছি আর বাবা আরবি তো আলিয়া মাদ্রাসা ছাত্র নেয় না আরবিরে এত ভয় পায় আলিয়া মাদ্রাসা ছাত্ররা আরবি নেয় না আরবি বোঝে না আপনি গোড়ার দিক যে কোথাও কোনো ইসলামিয়াত নেই আরবি নেই আপনি যে আরবি রাখলেন এটা কে নিবে এটা কে পড়বে কে অর্থ বুঝবে আলিয়া মাদ্রাসা কেউ নিচ্ছে না সাবজেক্টটা আপনি স্কুলে রাখলেন তার আগে কোনো আরবি নেই মানে পাবলিক দেখাই দিল আমরা সাংঘাতিক ইসলামের পক্ষে কাজ করছি দেখেন আরবি রাখছি আমরা এখানে কিন্তু কার্যত কি হবে কোনো একটা ছাত্র ওটা নিবে না নিলেও সে হ্যাঁ একদম ফেলের থেকেও কম নম্বর পাবে বত্রিশ পাইলে তো ফেল হাতে সতেরো তো ফেলও করতে পারলো না ফেলের থেকেও নিচ্ছে এইগুলো ধোকার আছে এর নাম হয়েছে রাজনীতি হ্যাঁ দোকান নীতির নাম দিছে রাজনীতি আল্লাহ হেফাজত করুক এগুলোতে আমাদের কোনো লাভ নেই আমাদের লাভ হবে আমরা আল্লাহর দিনের জন্য যদি কিছু কোরবানি বেশ করতে পারি হ্যাঁ আমি বোঝানোর জন্য কথাগুলো বললাম কিন্তু আমাদের কাজ কি করতে হবে যে আমরা প্রত্যেকের জেন্দিগির হিসাব মিলাই যে আমার দ্বারা আল্লাহ দিনের কতটুকু নুসরত হল মান আনসার আল্লাহ কোরআন বলতেছে ঈসা আলাহিসাল্লামের কথা ঈসা আলাহিসাল্লামের কথা তো আল্লাহ এমনি নকল করে নাই আমাদেরকে বোঝানোর জন্য তোমরা কে আস আল্লাহর দিনের জন্য আমাকে সাহায্য করবা ঈসা আলাহিসাল্লাম বলতেছেন যে জগতের মানুষদেরকে তোমরা আল্লাহর দিনের জন্য আমাকে কে কে সাহায্য করবা এই কথাটা কি ওনার সাথে খাস আল্লাহ কথাটা ওনার উন্মতের জন্য নাজেল করছে তো কোরআনে কি জন্য রাখছে কোরআনে রাখার উদ্দেশ্য এই আয়াতটা আমাদের জন্য প্রযোজ্য আল্লাহর জন্য তোমরা কে কে আল্লাহর দিনের জন্য কে কে সাহায্য করতে রাজি আছো আমাদেরকে চাওয়া হইতেছে এইটা তারা করতে পারবে নিজের জান দিয়ে মাল দিয়ে ইজ্জত দিয়ে ইজ্জতকে কাজে লাগাইতে হবে আল্লাহ আপনাকে ইজ্জত দিছে আপনি যদি দাওয়াত দেন বহুত লোক শুনবে কত কত একজন এমপি একজন মন্ত্রী একজন বিচারপতি হে যদি দাওয়াত দেয় তো কেউ কি মানা করবে হ্যাঁ কত গুরুত্ব দেবে যে উনি একজন জজ সে আমাকে দাওয়াত দিচ্ছে নিশ্চয় কাজটা কি এই কাজটা সহি মানে ইনি জ্ঞানী মানুষ কবুল করছেন কেন কবল করছে কেন খুব গুরুত্ব হবে উনি ইজ্জতটা আল্লাহ দিনের জন্য কাজে কাজে লাগাইলেন কিন্তু আমরা কি মনে করি আমি এত বড় একটা ব্যক্তি আমি যদি গাছতে নেমে দেয় আমার তো মান ইজ্জতি শেষ আরে শেষ আরো বাড়লো আরো বাড়লো যে আপনার ইজ্জতটা আল্লাহ দিনের জন্য ব্যয় করছেন ইজ্জতটা এই জন্য দেওয়া হয়েছে যাকে যা ইজ্জত দেওয়া হয়েছে আল্লাহ আপনাকে একটা উঁচু জায়গায় নিয়ে গেছে তা আপনি ওটা আল্লাহ দিনের জন্য ব্যয় করেন ওইখান থেকে আল্লাহ দিনে সাহায্য করেন আমি ভয় পেতেছেন আমি দিনে সাহায্য করতে গেলে হ্যাঁ যদি আমার আমার চাকরি জায়গা আপনি চাকরি বাসায় করেন প্রত্যেকে বুঝতে হবে আল্লাহ যাকে যে পজিশন দিচ্ছেন মাকাম দিচ্ছেন ওইটা দিয়ে আল্লাহ দিনের কি কাজ করা যায় ওটা তাকে বের করতে হবে এবং ওটা আল্লাহ দিনের জন্য ব্যয় করতে হবে আপনাকে ছেলে দিচ্ছে ছেলে আল্লাহ দিনের জন্য লাগান আপনাকে মাল দিছে মাল আল্লাহ দিনের জন্য লাগান আপনাকে গাড়ি দিছে গাড়ি আল্লাহ দিনের জন্য লাগান আপনাকে ঘর দিছে ঘর আল্লাহ দিনের জন্য লাগান কেমনে লাগাবেন ওখানে বয়নের ব্যবস্থা করেন আপনার যে ঘর দিছে ওখানে কি করেন একজন হুজুর আইনে বয়ানের ব্যবস্থা করেন আপনার ঘরে বয়ান হবে আপনি ঘর কি করলেন আল্লাহ দিনের জন্য লাগাইলেন এইভাবে আল্লাহ আমাদের যা কিছু দিছে কিভাবে দিনের কাজে লাগানো যায় ওটা ফিকির করি না বুঝে আসলে জিজ্ঞাসা করি এটা আমাদের জেন্দিগির লক্ষ্য বস্তু এটা দিয়ে আমার দুনিয়ার জেন্দিগি কামিয়াব জেন্দিগি মজাদার জেন্দিগি আখরাতের জেন্দিগি ইজ্জতের জেন্দিগি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক দুনো ইস্তেমার জন্য আমরা দাওয়াত দিতে থাকি এবং কাজ করতে থাকি আখরো দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী